পরিশিষ্ট পঞ্চম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র কেশব সেন ও সাকার পূজা একদিন স্বর্গীয় কেশবচন্দ্র সেন শিষ্যবৃন্দ লইয়া দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে গিয়াছিলেন কেশবের সঙ্গে নিরাকার সম্বন্ধে অনেক কথা হইত পরমহংসদেব তাহাকে বলিতেন আমি মাটির বা পাথরের কালী মনে করি না চিন্ময়ী কালী যিনি ব্রহ্ম তিনি কালী যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন কালী অর্থাৎ যিনি কালের সঙ্গে রমণ করেন কাল অর্থাৎ ব্রহ্ম তাহাদের নিম্নলিখিত কথাবার্তা একদিন হইতেছিল শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি বলিলেন কীরকম জানো যেন সচ্চিদানন্দ সমুদ্র কুলকিনারা নাই ভক্তিহীমে এই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায় স্থানে স্থানে জল বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো সাকার রূপ হয়ে দেখা দেন আবার ব্রহ্মজ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় অর্থাৎ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচারের পর সমাধি হলে রূপ টুপ সব উড়ে যায় তখন কি তিনি মুখে বলা যায় না মন বুদ্ধি অহংতত্ত্ব দ্বারা তাকে ধরা যায় না যে লোক একটা ঠিক জানে সে আরেকটাও জানতে পারে যে নিরাকার জানতে পারে সে সাকারও জানতে পারে সে পাড়াতেই গেলে না কোনটা শ্যাম্পুকুর কোনটা তেলিপাড়া জানবে কেমন করে সকলে নিরাকার পূজার অধিকারী নয় তাই সাকার পূজার বিশেষ প্রয়োজন এ কথাও পরমহংসদেব বুঝাইতেছেন তিনি বলিলেন এক মার পাঁচ ছেলে মা মাছের নানা রকম আয়োজন করেছেন যার যা পেটে সয় কারুর জন্য মাছের পোলাও করেছেন যার পেটের অসুখ তার জন্য মাছের ঝোল করেছেন যেটা যার পেটে সয় এদেশে সাকার পূজা হয় খ্রিস্টান মিশনারিরা আমেরিকা ও ইউরোপে এদেশবাসীকে অসভ্য জাতি বলিয়া বর্ণনা করেন তাহারা বলেন যে ভারতবাসীরা পুতুল পূজা করেন ও তাহাদের অবস্থা বড় শোচনীয় স্বামী বিবেকানন্দ এই সাকার পূজার অর্থ আমেরিকায় প্রথমেই বুঝাইলেন বলিলেন ভারতবর্ষে পুতুল পূজা হয় না at the very outset I may tell you there is no polytheism in India In every temple if one stands by and listens he will find the worshippers applying all the attributes of God to these images. From Lecture on Hinduism, Chicago. ঈশ্বরকে ভাবিতে গেলেই সাকার চিন্তা বই আর কিছু আসিতে পারে না এ কথা মনোবিজ্ঞান সাইকোলজি সাহায্যে স্বামী বুঝাইতে লাগিলেন তিনি বলিলেন Why does a Christian go to church? Why is the cross holy? Why is the face turned toward the sky in prayers? Why are there so many images in the Catholic Church? Why are there so many images in the minds of Protestants when they pray? My brethren, we can no more think about anything without a material image than we can live without breathing. Omnipresence to almost the whole world means nothing. Has God superficial area? If not, then when we repeat the word, we think of the extended earth? That is all. From Lecture on Hinduism, Chicago. স্বামীজি আরও বলিলেন অধিকারী ভেদে সাকার পূজা ও নিরাকার পূজা সাকার পূজা কুসংস্কার নহে মিথ্যা নহে নিম্নস্থানীয় সত্য If a man can realize his divine nature most easily with the help of an image, would it be right to call it a sin? Nor even when he has passed that stage, should he call it an error? To the Hindu, man is not travelling from error to truth, but from lower to higher truth. স্বামীজি বলিলেন সকলের পক্ষে এক নিয়ম হইতে পারে না ঈশ্বর এক কিন্তু তিনি নানা ভক্তের নিকট নানাভাবে প্রকাশ হইতেছেন হিন্দু এইটি বুঝেন unity in variety is the plan of nature and the Hindu has recognised it other religions lay down certain fixed dogmas and try to force society to adopt them they place before society one kind of coat which must fit Jack and John and Henry all alike. If it does not fit John or Henry, he must go without a coat to cover his body. The Hindus have discovered that the absolute can be realized, thought of, or stated only through the relative.